ষোড়শ অধ্যায় জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র জয় জয় বিশ্বম্বর প্রিয় ভক্ত বৃন্দ হেন মতে নবদ্বীপে বিশ্বম্বর রায় ভক্ত সঙ্গে সংকীর্তন করে সদায় দ্বার দিয়া নিশা ভাগে ন কীর্তন প্রবেশিতে নারে কোনো ভিন্ন লোকজন একদিন নাচে প্রভু শিবাসের বাড়ি ঘরে ছিল লুকাইয়া শিবাস শাশুড়ি ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে ডোল মুড়ি দিয়া আছে ঘরে এক কোণে লুকাইলে কি হয় অন্তরে ভাগ্য নাই অল্প ভাগ্যে সেই নৃত্য দেখিতে না পাই নাচিতে নাচিতে প্রভু বলে ঘনে ঘন উল্লাস আমার আজি নহে কি কারণ সর্বভূত অন্তর্জামী ন সকল জানিয়াও না কহেন করে কুতুহল পুনঃ পুনঃ নাচি বলে সুখ নাহি পাই কেহ বাকি লুকাইয়া আছে কোন ঠাই সর্ববাড়ি বিচার করিলা জনে জনে শ্রীবাস চাহিল ঘর সকল আপনে ভিন্ন কেহ নাহি বলি করয়ে কীর্তন উল্লাস না বাড়ে প্রভু নন্দন আর বার রহি বলে সুখ নাহি পাই আজিবা আমারে কৃষ্ণ অনুগ্রহ নাই মহাত্রাসে চিন্তে সব ভাগবতগণ আমার সবা বিনার নাহি কোন জন আমরাই কোন বা করিল অপরাধ অতএব প্রভু চিত্তে না পায় প্রসাদ আরবার ঠাকুর পণ্ডিত ঘরে গিয়া দেখে নিজ শাশুড়ি আছে লুকাইয়া কৃষ্ণাবেশে মহামত্ত ঠাকুর পণ্ডিত যার বাহ্য নাহি তার কিসের গর্বিত বিশেষে প্রভুর বাক্যে কম্পিত শরীর আজ্ঞা দিয়া চুলে ধরি করিলা বাহির কেহ নাহি জানে ইহা আপনে সে জানে উল্লসিত বিশ্বম্বর নাচে ততক্ষণে প্রভু বলে চিত্তে বাসি যে উল্লাস হাসিয়া কীর্তন করে পণ্ডিত শ্রীবাস মহানন্দে হইল কীর্তন কোলাহল হাসিয়া পড়ে সব বৈষ্ণব মণ্ডল নৃত্য করে গৌর সিংহ মহাকুতূহলী ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী চৈতন্যের লীলা কেবা দেখিবারে পারে সেই দেখে যারে প্রভু দেন অধিকারে এই মতো প্রতিদিন হরি সংকীর্তন গৌরচন্দ্র করে নাহি দেখে সর্বজন আর একদিন প্রভু নাচিতে নাচিতে না পায় উল্লাস প্রভু চাহে চারি ভিতে প্রভু বলে আজি কেনে সুখ নাহি পাই কিবা অপরাধ হইয়াছে কার ঠাই স্বভাবে চৈতন্য ভক্ত আচার্য গোসাই চৈতন্যের দাস্য বই এই আর ভাবনাই যখন খট্টায় উঠে প্রভু বিশ্বম্ভর চরণ অর্পয় সর্বশিরের ওপর যখন ঠাকুর নিজ ঐশ্বর্য প্রকাশে তখন অদ্বৈত সুখ সিন্ধু মাঝে ভাসে প্রভু বলে আরে নাড়া তুই মোর দাস তখন অদ্বৈত পায় অনন্ত উল্লাস অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বুঝনো না যায় সেইক্ষণে ধরে সর্ব বৈষ্ণবের পায় দর্শনে ধরিয়া তৃণ করয়ে ক্রন্দন কৃষ্ণরে বাপরে তুই মহার জীবন এমন ক্রন্দন করে পাষাণবিদরে নিরন্তর দাস্যভাবে প্রভুকে লি করে খণ্ডিলে ঈশ্বর ভাব সবাকার স্থানে অসর্বজ্ঞ হেন প্রভু জিজ্ঞাসে আপনে কিছুনি চাঞ্চল্য মুই উপাধিক কর বলিহ মহারে যেন ক্ষণে মর মোর প্রাণধন মোর ধর্ম তোমরা মোহার ভাই বন্ধু জন্ম জন্ম কৃষ্ণদাস বই আর নাহি অন্য গতি বুঝাহ মোহার পাছে হয় আর মতি ভয়ে সব বৈষ্ণব করেন সংকোচন হেন প্রাণ নাহি কারো করিবে কথন এই মতো যখন আপনে আজ্ঞা করে তখন সে চরণ স্পর্শিতে সবে পারে নিরন্তর দাস্যভাবে বৈষ্ণব দেখিয়া চরণের রেণুলয় সম্ভ্রমে উঠিয়া ইহাতে বৈষ্ণব সব দুঃখ পায় মনে অতএব সবারে করে আলিঙ্গনে গুরুবুদ্ধি অদ্বৈতেরে করে নিরন্তর এতে কে অদ্বৈত দুঃখ পায় বহুতর আপনেও সেবিতে সাক্ষাতে নাহি পায় উলটিয়া আর প্রভু ধরে দুই পায় যে চরণ মনে চিনতে সে হইল সাক্ষাতে অদ্বৈতের ইচ্ছা থাকি সদাই তাহাতে সাক্ষাতে না পারে প্রভু করিয়াছে রাগ তথাপিহ চুরি করে চরণ পরাগ ভাবাবেশে প্রভু যে সময়ে মূর্ছা পায় তখনে অদ্বৈত চরণের পাছে যায় দণ্ডবত হইয়া পরে চরণের তলে পাখালে চরণ দুই নয়নের জলে কখনো বা মুছিয়া পুছিয়া লয় শিরে কখনো বা সরঙ্গ বিহিত পূজা করে এহ কর্ম অদ্বৈত করিতে পারে মাত্র প্রভু করিয়াছে যারে মহামহাপাত্র অতএব অদ্বৈত সবার অগ্রগণ্য সকল বৈষ্ণব বলে অদ্বৈত সে ধন্য অদ্বৈত সিংহের এই একান্ত মহিমা এ রহস্য নাহি জানে যত দুষ্ট জনাও একদিন মহাপ্রভু বিশ্বম্বর নাচে আনন্দে অদ্বৈত তান বুলে পাছে পাছে হইল প্রভুর মূর্ছা অদ্বৈত দেখিয়া লেপিল চরণ ধুলা অঙ্গে লুকাইয়া অশেষ কৌতুক জানে প্রভু গৌর রায় নাচিতে নাচিতে প্রভু সুখ নাহি পায় প্রভু কহে চিত্তে কেন নাবাস প্রকাশ কার অপরাধে মোর না হয় উল্লাস কোন চোরে আমারে বা করিয়াছে চুরি সেই অপরাধে আমি নাচিতে না পারি কেহ বা কি লইয়াছে মোর পদধূলি সবে সত্য কহ চিন্তা নাহি আমি বলি অন্তর্যামী বচন শুনিয়া ভক্তগণ ভয়ে মৌন সবে কিছু না বলে বচন বলিলে অদ্বৈত ভয় না বলিলে মরি বুঝিয়া অদ্বৈত বলে জোর হস্ত করি বাপ চোরে যদি সাক্ষাতে না পায় তবে তার অগচরে লইতে জুয়ায় মুই চুরি করিয়াছ মোরে ক্ষমদোষ আর না করিব যদি তোর অসন্তোষ অদ্বৈতের বাক্যে মহাক্রুদ্ধ বিশ্বম্বর অদ্বৈত মহিমা ক্রোধে বলয়ে বিস্তর সকল সংসার তুমি করিয়া সংহার তথাপিহ চিত্তে নাহি বাস প্রতিকার সংহারের অবশেষ সবে আছি আমি আমার সংহারিয়া তবে সুখে থাকো তুমি তপস্বী সন্ন্যাসী যোগী জ্ঞানী খ্যাতি যার কাহারে না করো তুমি শুলেতে সংহার কৃতার্থ হইতে যে আইসে তোমার স্থানে তাহারে সংহার করো ধরিয়া চরণে মথুরা নিবাসী এক পরম বৈষ্ণব তোমার দেখিতে আইল চরণ বৈভব তোমা দেখি কোথা সে পাইবে বিষ্ণু ভক্তি আরও সংহারিলে তার চিরন্তন শক্তি লইয়া চরণ ধুলি তারে কইলা ক্ষয় সংহার করিতে তুমি পরম নির্দয় অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে ভক্তিযোগ সকল তোমারে কৃষ্ণ দিল উপযোগ তথাপিহ তুমি চুরি কর ক্ষুদ্র স্থানে ক্ষুদ্র সংহারিতে কৃপা নাহি বা সমানে ডাকাই তুমি চোরে মহাচোর তুমি সে করিলা চুরি প্রেম সুখমোর এই মতো ছলে কহে সুসত্য বচন শুনিয়া আনন্দে ভাসে ভাগবতগণ তুমি সে করিলা চুরি আমি কি না পারি হের দেখো চোরের উপরে কর চুরি এত বলি অদৈতেরে আপনে ধরিয়া লোটয়ে চরণ ধুলি হাসিয়া হাসিয়া মহাবলি গৌর সিংহে অদ্বৈত না পারে অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে চরণ ধরিয়া বক্ষে অদ্বৈতের বলে হের দেখো চোর বান্ধিলাম নিজ কোলে করিতে থাকো চুরি চোর শতবার বারেকে গৃহস্থ সব করয়ে উদ্ধার অদ্বৈত বলে সত্য কহিলা আপনি তুমি সে গৃহস্থ আমি কিছুই না জানি প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার কে রাখিবে প্রভু তুমি করিলে সংহার হরিষের দাতা তুমি তুমি দেহ তাপ তুমি শাস্তি করিলে রাখিবে কার বাপ নারদাদি যায় প্রভু দ্বারকা নগরে তোমার চরণ ধন প্রাণ দেখিবারে তুমি তা সবার লও চরণের ধুলি সেসব কি করে প্রভু সেই আমি বলি আপনার সেবক আপনে যবে খাও কি করিব সেবকে আপনে ভাবি চাও কিদায় চরণ ধুলি সে রহুক আছে কাটিতে তোমার আজ্ঞা কোন জন আছে তবে যে এমত করো নহে ঠাকুরালি আমার সংহার হয় তুমি কৌতূহলী তোমার সে দেহ তুমি রাখো বা সংহার যে তোমার ইচ্ছা প্রভু তাই তুমি করো বিশ্বম্বর বলে তুমি ভক্তির ভাণ্ডারী এ থেকে তোমার চরণের সেবা করি তোমার চরণ ধুলি সর্বাঙ্গে লেপিলে ভাষয়ে পুরুষ কৃষ্ণ প্রেম রস জলে বিনা তুমি দিলে ভক্তি কেহ নাহি পায় তোমার এসে আমি হেন জানো সর্বথায় তুমি আমা যথা বেচ তথাই বিকাই এই সত্য কহিলাম তোমার সেঠাই অদ্বৈতের প্রতি দেখি কৃপার বৈভব অপূর্ব চিন্তায় মনে সকল বৈষ্ণব সত্য সেবিলেন প্রভু এ মহাপুরুষে কোটি মক্ষ তুল্য নহে এ কৃপার লেসে কদাচিদে প্রসাদ শঙ্করে সে পায় যাহা করে অদ্বৈতে রে শ্রী গৌরাঙ্গ রায় আমরাও ভাগ্যবন্ত হেন ভক্ত সঙ্গে এ ভক্তের পদধূলি লই সর্ব অঙ্গে হেন ভক্ত অদ্বৈতে রে বলিতে হরিষে পাপি সব দুঃখ পায় নিজ কর্ম দোষে সেকালে যে হইল কথা সেই সত্য হয় না মানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় হরিবল বলে ওঠে প্রভু বিশ্বম্বর চতুর্দিকে বেরি সব গায় অনুচর অদ্বৈত আচার্য মহানন্দী ভুবল মহামত্ত হই নাচে পাশরি সকল তর্জে গর্জে আচার্য দাড়িতে দিয়া হাত ভ্রুকুটি করিয়া নাচে শান্তিপুরনাথ জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী অহর্নিশ গায় সবে হৈ কৌতূহলি নিত্যানন্দ মহাপ্রভু পরম বিহবল তথাপি চৈতন্য নৃত্যে পরম কুশল সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি পড়িতে চৈতন্য ধরি প্রহে মহাবলী অশেষ আবেশে নাচে শ্রী গৌরাঙ্গ রায় তাহা বর্ণিবার শক্তি কে ধরে ভাই সরস্বতী সহিত আপনে বলরাম সেই সে ঠাকুর গায়ে পুরী মনস্কাম ক্ষণে ক্ষণে মূর্ছা হয় ক্ষণে মহাকম্প ক্ষণে তৃণলয় করে ক্ষণে মহাদম্ভ ক্ষণে হাস ক্ষণে শ্বাস ক্ষণে বাবিরস এই মতো প্রভুরা বেশ পরকাশ বিরাসন করিয়া ঠাকুর খনে বৈশে মহা অট্ট অট্ট করি মাঝে মাঝে হাসে ভাগ্য অনুরূপ কৃপা কর সবারে ডুবিলা বৈষ্ণব সব আনন্দ সাগরে সন্মুখে দেখো এ শুক্লাম্বর ব্রহ্মচারী অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্রীহরি সেই শুক্লাম্বরের শুনহ কিছু কথা নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা পরম সধর্মরত পরম সুশান্ত চিনিতে না পারে কেহ পরম মহান্ত নবদ্বীপে ঘরে ঘরে লই কান্ধে ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে ভিকারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে দরিদ্রের অবধি করে ভিক্ষা টনে ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায় কৃষ্ণের নৈবদ্য করি তবে শেষ খায় কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে চৈতন্যের কৃপাপাত্র কে চিনিতে পারে যখন চৈতন্য অনুগ্রহ করে যারে পূর্বে যেন আছিল দরিদ্র দামোদর সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর সেই মতো কৃপাও করিলা বিশ্বম্ভর যে রহে চৈতন্য নৃত্যে বাড়ির ভিতর ঝুলি কান্ধে লই বিপ্র নাচে মহারঙ্গে দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে বসিয়া আছে প্রভু ঈশ্বর আবেশে ঝুলি কান্ধে শুক্লাম্বর নাচে কান্ধে হাসে শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময় আইস আইস করি প্রভু বলয়ে সদয় দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম আমি হ তোমার দ্রব্য অনুক্ষণ চাই তুমি না দিল আমি বল করি খাই দ্বারকার মাঝে খুদ কারি খাইলু তোর পাশরিলা কমলা ধরিল হস্তমর এত বলি হস্ত দিয়া ঝুলির ভিতর মুষ্টি মুষ্টি তণ্ডুল চিবায় বিশ্বম্ভর শুক্লাম্বর বলে প্রভু কইলা সর্বনাশ এ তণ্ডুলে খুদ কন বহুত প্রকাশ প্রভু বলে তোর খুদ কনময়ী খাও অভক্তের অমৃত উল্টি নাহি চাও স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন চিবায় তণ্ডুল কেউ করিবে নিবারণ প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ শিরে হাত দিয়া সবে করেন ক্রন্দন না জানি কে কোন দিকে পরয়ে কান্দিয়া সবেই বিহবল হইলা কারুণ্য দেখিয়া উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন শিশু বৃদ্ধ আদি করি কান্দে সর্বজন দন্তে তৃণ করে কেহ কেহ নমস্কারে কেহ বলে প্রভু কভু না ছাড়িবা মোরে গড়াগড়ি যায়েন সুকৃতি শুক্লাম্বর তণ্ডুল খায়েন সুখে বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বলে শুন শুক্লাম্বর ব্রহ্মচারী তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি তোমার ভোজনে হয় আমারও ভোজন তোমার ভিক্ষায় চলিলে আমার পর্যটন প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার জন্ম জন্ম তুমি প্রেম সেবক আমার তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান নিশ্চয় জানিহ প্রেম ভক্তি মোর প্রাণ শুক্লাম্বরে বর শুনি বৈষ্ণব মণ্ডল জয় জয় হরিধ্বনি করিল সকল কমলানাথের ভৃত্য ঘরে ঘরে মাগে এ রসের মর্ম জানে কোন মহাভাগে দশ ঘরে মাগিয়া তন্ডুল বিপ্র পায় লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহা কাউড়ি খায় দ্রার সহিত নৈবেদ্যের যত বিধি বেদরূপে আপনে বলেন গুণনিধি বিনে সেই বিধি কিছু স্বীকার না করে সকল প্রতিজ্ঞাচূর্ণ ভক্তের দুয়ারে শুক্লাম্বর তণ্ডুল তাহার পরমান অতএব সকল বিধির ভক্তি প্রাণ যত বিধি নিষেধ সকলই ভক্তিদাস ইহাতে যাহার দুঃখ সেই যায় নাশ ভক্তিবিধি মূল কহিলেন বেদব্যাস সাক্ষাতে গৌরাঙ্গ তাহা করিলা প্রকাশ মুদ্রা নাহি করে বিপ্র না দিল আপনে তথাপি তণ্ডুল প্রভু খাইল যতনে বিষয়ে মদান্ধ সব এমর মনা জানে সুতধন কুলমদে বৈষ্ণব না চিনে দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে তার পূজা বিত্ত কভু কৃষ্ণেরে না বাসে নভজতি কুমনিষী নাম সৈজাম হরির ধন প্রিয় রসজ্ঞ কুল কর্মাণ মদর্যের বিদধতি পাপম কিঞ্চন সুসৎসু অকিঞ্চন প্রাণকৃষ্ণ সর্ববেদে গায় সাক্ষাতে গৌরাঙ্গ এই তাহারে দেখায় শুক্লাম্বর তণ্ডুল ভোজন যেই শুনে সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জান জান বৃন্দাবন দাসত ছু পদযুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজনং নাম ষোড়শ অধ্যায়